আমার তে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার আর দেরি সহে না আমার তে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার আর দেরি সহে না আমার তে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার আর দেরি সহে না যেখানে আছে মধু মন্দিরতে যাই চাই শুধু যেখানে আছে মধু মন্দিরতে যাই চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা মনে মনেতে আছে যে মদিনা এত হৃদয় আমার দেরি সহে না আমার মনেতে আছে যে মদিনা এত হৃদয় আমার যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনেতে আছে যে মাদিনা এত দয়া আমার তে আছে যে মাদিনা তাই তোর হৃদয় আমার আর দেরি সহে না যেখানে এসেছে আমার নাবি এমনে এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার নাবি আমি এমনে এঁকেছি তারি ছবি যেখানে এসেছে আমার নাবি আমি এ মনে এঁকেছি তারই ছবি তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দুলাল তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দুলাল তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দুলাল যে হলো কাউসার ওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরি দয়া মারার দেরি সব আমারই মনেতে আছে যে মাদিনা এই তোর হৃদয় আমার আর দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি সহে না আমারই মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি সহে না ও প্রভু আমাকে দাও না ডানা ডানাতে ভর করে যাই মাদিনা ও প্রভু আমাকে দাও না ডানা আমি ডানাতে ভর করে যাই মাদিনা ও প্রভু আমাকে জানাতে ভর করে যাই মাদিনা আমাকে যাও না নিয়ে তোমারই রহন দিয়ে আমাকে যাও না নিয়ে তোমারই রহন দিয়ে আমাকে যাও না নিয়ে তোমারই রহন দিয়ে মন যে কিছুই বুঝে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা এই তো হৃদয় আমার আর দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারই মনে তাই তোরি দয়া মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি সহে না চাই শুধু যেখানে আছে মধু মন চাই শুধু যেখানে আছে মধু মন চাই শুধু যেখানে আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া মরার দেরি সহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কাম আমার মনেতে আছে যে মদিনা তাই তোর হৃদয় আমার আর দেরি সহে না আমার মনেতে আছে যে মদিনা তাই তোর হৃদয় আমার আর দেরি সহে না আমার মনেতে আছে যে মদিনা তাই তোর হৃদয় আমারি মনে তে আছে যে মাদিনা এত হৃদয় আমার আর দেরি সহে না মনে তে আছে যে মাদিনা শাহ মাদিনা সুস্থ সংস্কৃতির অঙ্গীকার সুস্থ সংস্কৃতির অঙ্গীকার www.almodinacom